চরমনাইয়ের পীর সাহেব বলেছেন আসন্ন বরিশাল মেয়র নির্বাচনে তাদের মনোনীত প্রার্থী হাত পাখা মার্কায় ভোট না দিলে কবিরা গুণা হবে গাঁজা খুরি মার্কা কথা এই সমস্ত কথাকে বলতে হয় যে গাঞ্জাখুরি কথা প্রথম কথা হচ্ছে যে ইসলামে এই গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার কোনো অস্তিত্ব নাই এটা মাথায় রাখতে হবে ইসলামে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার কোনো অস্তিত্ব নাই ইসলামের নির্বাচন ব্যবস্থা কীরকম যিনি বর্তমান রাজা আছে তিনি পরবর্তী জনকে ওসিয়ত করে যাবে মানুষ জনকে বলে যাবে যে আমার পরে ইনি রাজা যেমন আবু বকর রাজি আল্লাহ তালাহ বলে গেছিলেন যে আমার পরে অমর রাজি আল্লাহ তালাহ খলিফা তিনি আর কাউকে দ্বিতীয় কাউকে বলে যাননি কাউকে পরামর্শ করতে বলে যাননি তিনি ডাইরেক্ট বলে গেছেন যে আমার পরে কে খলিফা হবে এটা একটা পদ্ধতি দুই যারা সমাজের দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেম ওলামা জ্ঞানী পণ্ডিত ডক্টরের ডিগ্রিধারী মানুষ জ্ঞানী মানুষ যাদেরকে বলা হয় আকল জ্ঞানী মানুষ তারা একত্রিত হয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে যাকে রাষ্ট্রপ্রধান নির্বাচন করবেন মনোনীত করবেন তিনি হবেন রাষ্ট্রপ্রধান যেমন রাসুল সাল্লাহ আলহামের মৃত্যুর পরে গণ্যমান্য সাহাবিরা একত্রিত হয়ে আবু বকর রাজিউল্লাহ খলিফা হিসেবে নির্বাচন করেছিলেন এটা হলো দ্বিতীয় পদ্ধতি তারপরের পদ্ধতি হচ্ছে একটা সুরা বোর্ড গঠন করে দেওয়া গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটা সুরা বোর্ড গঠন করে দেওয়া যেই সুরা বোর্ড পরামর্শ করবে সিদ্ধান্ত নিবে যে পরবর্তী খলিফা কে হবে এটা একটা পদ্ধতি আর বর্তমান যে পদ্ধতি টাকার বিনিময়ে মানুষের নিকট থেকে ভোট ক্রয় করে একজন রিক্সা চালকের ভোটের যা মূল্য একজন জ্ঞানী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ভোটের যা মূল্য একজন হাদিসের হাফেজ আলেমের ভোটের যেমন লোক একজন অজ্ঞ জাহেল গাঞ্জা গাঞ্জাখরেরও ভোটের যেমন লোক এইরকম নির্বাচন ব্যবস্থা ইসলামের কোন অস্তিত্ব নাই দ্বিতীয়ত প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হওয়ায় যত অর্থ খরচ হয় যত টাকা নষ্ট হয় সারা বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক এখন আগামী ছয় সাত মাসে যত টাকা নষ্ট হবে যত টাকা অপচয় হবে পোস্টারিং বিলিফলেট ছাপানো বিতরণ মিছিল মিটিং ভোট ক্রয় মানুষের কাছ থেকে টাকা দিয়ে ভোট কিনা যত টাকা নষ্ট হবে এই টাকা যদি দেশের কাজে ব্যবহার করা হতো শিক্ষা খাতে ব্যবহার করা হতো তো এই দেশ এতদিনে অনেক উন্নত দেশে পরিণত হয়ে যেত এইরকম অর্থ অপচয় করে রাষ্ট্রের প্রধান নির্বাচন করতে হবে এরকম পাগলামি মার্কা পদ্ধতি ইসলাম মানতে পারে না এইরকম পাগলামি মার্কা পদ্ধতি ইসলামে থাকতে পারে না হতে পারে না ইসলামে যিনি খলিফা হবেন তিনি আ মৃত্যু খলিফা থাকবেন যতক্ষণ না কোফরান বা ওয়াহা যতক্ষণ না তিনি নিজে ইস্তফা দিয়েছেন আর যতক্ষণ না তার মধ্যে প্রকাশ্য পুফরি দেখা গেছে পাঁচ বছর পর পর নির্বাচন করে টাকা পয়সা নষ্ট করার কোনো অপশন ইসলামে নাই দ্বিতীয়ত একটা কথা আসে যে মন্দের ভালো মন্দের ভালো হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা যায় কিনা যেহেতু এখন আমরা ব্যবস্থা পরিবর্তন করতে পারতেছি না ইসলামী খেলাফত আনতে পারতেছি না সেহেতু জনপ্রতিনিধি নির্বাচন করার যেহেতু এটাই মাধ্যম বাংলাদেশে প্রচলিত আছে সেহেতু আমি যদি ভোট না দিই তাহলে একজন খারাপ জনপ্রতিনিধি আমাদের প্রতিনিধি হবে একজন ভালো প্রতিনিধি তিনি হবে না আমি ভোট দিলে হয়তো বা তিনি হতে পারতেন তখন মন্দের ভালো হিসেবে আমরা ভোট নির্বাচন করতে পারি কিনা এরকম একটা প্রশ্ন আসতে পারে তবে এই প্রশ্নের জবাব দেশের যারা বিজ্ঞ আলেম আছেন দেশের যারা জ্ঞানী পণ্ডিত আলেম আছেন তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন দেশের সংবিধানের আলোকে দেশের সংবিধানে যদি কোনো কুফুরি কথা না থাকে কোনো কুফরি গঠনতন্ত্র না থাকে তাহলে তখন এটা বাস্তবায়ন করা মন্দের ভালো হিসেবে করা যেতে পারে কিন্তু দেশের সংবিধান যদি এমন হয় দেশের সংবিধান যদি এমন হয় যে তিনশো জনের তিনশো জন যদি বলে মদ হালাল তাহলে মদ হালাল হয়ে যাবে তাহলে এটা হলো না আল্লাহ সুবাহ মদ হারাম করে দিয়েছেন দ্বিতীয়বার সংসদে এই বিল উত্থাপন করা যে মদের ফ্যাক্টরির লাইসেন্স দেওয়া যাবে কিনা মহামান্যায় উত্থাপনই করা যাবে না সংবিধানে এরকম লাইন থাকতে পারে যে ওই সমস্ত বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব যেই সমস্ত বিষয় কোরআন এবং হাদিসে স্পষ্ট কিছু নাই কোরআন এবং হাদিসে যেগুলো সরাসরি লঙ্ঘন সেগুলো এই দেশে বাস্তবায়ন হবে না এই জাতীয় কোনো কথা ইসলামের শরিয়া সংক্রান্ত কোনো কথা যদি বাংলাদেশের সংবিধানে উল্লেখ করা হয় তখন যদি বাংলাদেশের আলেমোলামারা সিদ্ধান্ত নেয় যে এখন যেহেতু এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে তো আমরা এই পদ্ধতিতে অংশগ্রহণ করব কিনা তখন তারা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তার আগে এই পদ্ধতিতে যাওয়ার কোনো উপায় আছে বলে আমাদের জ্ঞানে জানা নাই বাকি আল্লাহ সুবাহ এই দেশকে হেফাজত করুক এই দেশের স্বাধীনতাকে হেফাজত করুক আল্লাহ যারা জঙ্গিবাদী তৎপরতা চালায় তাদের সাথে আমাদের আসমান জমির পার্থক্য আসমান জমির পার্থক্য কোথায় তারা বলে যে গণতন্ত্র চলবে না এই কথা বলে তারা অস্ত্র দিয়ে বোমা মেরে ইসলাম শাসন কায়েম করতে চায় বুঝলি বাংলাদেশে একদল ইসলামিস্ট আছে যারা ভোটের বিপ্লব করে ক্ষমতায় যেতে চায় ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় আর আরেক দল ইসলামিস্ট আছে যারা বোমা মেরে ক্ষমতা দখল করতে চাই আমরা না বোমা মেরে ক্ষমতা দখল করতে চাই না ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাই আমরা মানুষকে বলতে চাই যে আদম আলাই সালাম থেকে নিয়ে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম পর্যন্ত যত নবী রাসুল এসেছিল যত নবী রাসুল এসেছিল কারো এটা দায়িত্ব ছিল না যে তারা ক্ষমতা দখল করবে কারো এটা কর্তব্য ছিল না যে তারা ক্ষমতা দখল করবে প্রত্যেকের দায়িত্ব ছিল একটাই দায়িত্ব একটাই কর্তব্য মানুষকে জাহান নামের রাস্তা থেকে বের করে জান্নাতের রাস্তা দেখাও একটাই দায়িত্ব কোন নবী আসলের এই কর্তব্য ছিল না যে তারা ক্ষমতা দখল করবে তাদের একটাই দায়িত্ব কিভাবে তুমি মানব জাতিকে জাহান নামের রাস্তা থেকে মুক্ত করে জান্নাতের রাস্তা দেখাবে তাওহিদের শিক্ষা কিভাবে মানুষকে দিবে আমাদের একই কর্তব্য আমরা মানুষকে তাওহিদের শিক্ষা দিব মানুষকে বলবো এটা জাহান নামের রাস্তা এটা জান্নাতের রাস্তা তোমরা জাহান নামের রাস্তা থেকে বেঁচে থাকো জান্নাতের রাস্তার উপর আমল করো এটা তাওহিদ এটা শিখ এটা বেদাত আল্লাহ যদি দয়া করে কোনোদিন আমাদের হাতে ক্ষমতা দেয় সেই দিন আমরা ক্ষমতা গ্রহণ এখানে আরেকটা কথা বলে রাখি আমাদের একজন জনৈক প্রসিদ্ধ আলেন তিনি উদাহরণটা দেন খুব চমৎকার উদাহরণ জাকাত মানুষের উপর ফরজ হজ মানুষের উপর ফরজ কিন্তু সব মানুষের উপর কি ফরজ যাদের সামর্থ্য আছে তাদের উপর ফরজ কথা কি বুঝাতে পারছি এখন আপনার জাকাত দেওয়ার মতো টাকা নাই আপনার উপর ফরজ হয়নি জাকাত আপনার উপর হজ ফরজ হয়নি আপনি জোর করে নিজের উপর খরচ করার জন্য ডাকাতি করে অত টাকা ইনকাম করলেন যাতে আপনি জাকাত দিতে পারেন কাজটা কি ঠিক করলেন আপনার উপর আপনার অত টাকা নাই যেই টাকা দিয়ে আপনার উপর জাকাত খরচ হয় কিন্তু আপনি জাকাত আদায় করবেন জোর করে নিজের উপর খরচ করবেন এই জন্য চুরি করে ডাকাতি করে ঘুষ খায় সুদ খায় অত টাকার মালিক হলেন যাতে আপনি জাকাত আদায় করতে পারেন কাজটা কি ঠিক হলো অটোমেটিক যেই দিন আল্লাহ আপনার হাতে টাকা দিবে সেই দিন আপনার উপর জাকাত আদায় খরচ জোর করে জাকাত আদায়ের জন্য ডাকাতি চুরি করতে হবে এটা দায়িত্ব নয় অটোমেটিক যেই দিন আল্লাহ আপনার উপর ক্ষমতা দিবে সেই দিন রাষ্ট্র ইসলামী আইন অনুযায়ী চালানো আপনার উপর খরচ এই পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে প্রত্যেক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের উপর খরচ যে তারা তাদের রাষ্ট্র ইসলামী আইন অনুযায়ী চালাবে তাদেরকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে কেন মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা তাদের দেশকে ইসলামী আইন অনুযায়ী চালালো না এটা তাদেরকে জবাব দিতে হবে তাদের উপর ফরজ যে তারা এই দেশকে ইসলামী আইন অনুযায়ী পালা চালাবে আমার ওপর ফরজ নয় যে আমি জোর করে রাষ্ট্র দখল করব। আমার ওপর তখন ফরজ যেদিন আল্লাহ আমার ওপর ক্ষমতা দিবে সেই দিন আমার ওপর ফরজ আমি যেন এই দেশ ইসলামী আইন অনুযায়ী চালাই কথাই স্পষ্ট আল্লাহ খায়